নিজের আত্মাকে ধ্বংস করবে ইসলাম ধর্ম মানুষের জীবনকে রক্ষা করার উপযুক্ত উপায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার উপদেশ দিয়েছে সুতরাং আমরা কোন সময় আমাদের জীবনকে হত্যা করতে পারবো না কেন যে এটা হচ্ছে হারাম একটি কাজ দুনিয়ার বিপদ আপদ যতই আসুক না কেন ধৈর্য ধরে সহ্য করে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাতে হবে জীবন যাপন করতে হবে এটাই হচ্ছে নবী রসুল আল্লাহর অলি আউলিয়াদের পথ আর এটাই হচ্ছে ইসলামের উপদেশ এটাই হচ্ছে ইসলামী বিধিবিধানের দাবি তো আত্মা আত্মার সংরক্ষণ করব আমরা সব সময় তাই আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাকতুলু ফোসাকম আর তোমরা নিজেদের মধ্যে খুনোখুনি করবে না কিংবা নিজেরাই নিজেদের আত্মা হত্যা করবে না আমরা নিজেদের আত্মা হত্যা করতে পারবো না যেহেতু আমার আত্মার মালিক আমি নই এই আত্মা কি আমি সৃষ্টি করেছি এই আত্মা কি আপনি সৃষ্টি করেছেন এই জীবন আপনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনিই হইলেন এই জীবনের মালিক সুতরাং তিনি অনুমতি দেননি যে আমি আমার আত্মা হত্যা করব। যতই বিপদ আসুক না কেন সুতরাং যার ইমান যত মজবুত হবে সে ব্যক্তি ততই নিজের আত্মার সংরক্ষণ করতে পারবে আর দুনিয়ার বিপদ বিপদের কারণে নিজের আত্মাকে ধ্বংস করবে না তাই আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে যে অলা তাকতলু ফোসাকুম আর তোমরা তোমাদের জীবনকে হত্যা করবে না তোমাদের জীবনকে নষ্ট করবে না তোমাদের জীবনকে ধ্বংস করবে না এই আয়াতটি হচ্ছে সুরা নিসার আয়াত নম্বর উনত্রিশের একটি অংশ সুতরাং আমরা আত্মার সংরক্ষণ করব যিনি এই আত্মার মালিক যিনি এই আত্মা সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে অনুমতি দেননি যে বিপদে পড়ে বা কষ্টে পড়তে গেলেই আমি আমার আত্মাকে হত্যা করে দেব না এটা অনুমতি নেই ইসলাম ধর্মে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আমরা কত খবর আদিতে পড়ছি যে অমুক ব্যক্তি নিজের আত্মা হত্যা করলো এটা ইসলামের আদর্শ নয় এটা ইসলামের নিয়ম নয় কেন যে নিজের আত্মাকে হত্যা করে আপনি পরিত্রাণ পাবেন কি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি যে বস্তু দিয়ে নিজের আত্মা হত্যা করবে সেই বস্তু দিয়েই পরকালে সে জাহান নামে নিজেকে কষ্ট দিতে থাকবে কেন যে মানুষের জীবন মৃত্যুবরণের পরে শেষ হয়ে যায় না মৃত্যুবরণের কারণে মানুষের জীবন শেষ হয়ে যায় না হ্যাঁ মৃত্যু হলো কিন্তু তার রুহ তার আত্মাটা থেকে যাবে এটা তার চিরস্থায়ী আল্লাহ যে তাকে দিয়ে দিয়েছে মায়ের পেটে তো এই আত্মা থেকে যাবে চিরস্থায়ী যদি ইমানদার হয়ে প্রকৃত মুসলিম হয়ে জীবন যাপন করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাত লাভ করতে পারবে আর যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা থেকে বিমুখ হয়ে যাবে এবং ইসলামী শরীয়ত থেকে বিমুখ হয়ে যাবে ইসলাম থেকে দূরে সরে যাবে তো সে মরণের পর সুখময় জীবন লাভ করতে পারবে না সে জান্নাত লাভ করতে পারবে না তবে যদি মরণের পূর্বে পূর্বে তৌবা করে ফেলে তাহলে আল্লাহ তালা তার তৌবা কবুল করবেন আর সে আল্লাহর করুণায় জান্নাত লাভ করতে পারবে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনের আমার সুতরাং আমরা যেন কোনোদিন এটা চিন্তা না করি যে বিপদের কারণে কষ্টের কারণে আমি আমার জীবনকে ধ্বংস করে দেব আমি আমার জীবনকে নষ্ট করে দেব না এই জীবন হচ্ছে অত্যন্তই মূল্যবান জীবন এই জীবনের দ্বারা আপনি সমাজের উপকার করবেন এই জীবনের দ্বারা আপনি আপনার পরিবারের উপকার করবেন আপনি আপনার সন্তান সন্ততির উপকার করবেন উপকারের জন্য আপনি এসেছেন সুতরাং দুনিয়ার বিপদকে ভয় করে নিজের জীবনকে ধ্বংস করা কোনো সময় উচিত নয় তাই আল্লাহ তালা সুরা বাকার মধ্যে এক জায়গায় বলেছেন ওলা তুলকুবে এই দিক মেলা তাহলকা তোমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেও না সুতরাং যাতে অপকার আছে সেই দিকে আমি যাব না যাতে উপকার আছে সেই পথেই আমি অটল থাকবো আজকাল মানুষ অবৈধ প্রেম প্রীতিতে ভালোবাসাতে ফেঁসে যায় শেষ পর্যন্ত দেখা যায় যে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে তো এই সব কর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেউ ধরেন আত্মসাত করেছে মাল অপরের মেরে নিয়েছে কিছু উত্তর দিতে পারছে না তখন নিজের জীবনকে ধ্বংস করছে তো এইগুলো থেকে আমরা বিরত থাকব আর নিজের জীবনের সংরক্ষণ করব নিজের জীবনের হেফাজত করব আল্লাহ তবারকুয়া তালা যেহেতু এটি উপদেশ দিয়েছেন ওলা ও আলা তাকতুলু আনফোসাকুম তোমরা তোমাদের জীবনকে হত্যা করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত